আনাস রজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন অহু যুদ্ধের এক সময় সাহাবাগন নবী সাল্লাহ সাল্লাম হতে আলাদা হয়ে পড়েছিলেন তখন আবু তলাহ রজিল্লাহ তাল্লাহ্ন ঢাল হাতে নিয়ে নবী সাল্লাহ সাল্লামের সামনে প্রাচীরের মতো দৃঢ় হয়ে দাঁড়ালেন আবু তলাহ রদিল্লাহ তাল্লাহ্ন সুদক্ষ তীরন্দাজ ছিলেন এক নাগারে তীর ছুটতে থাকায় তার হাতে ওই দিন দু বা তিনটি ধনুক ভেঙে যায় ওই সময় তীর ভর্তি তীরাধার নিয়ে যে কেউ তার নিকট দিয়ে যেত নাবি সাল্লাহ সাল্লাম তাকেই বলতেন তোমরা তীরগুলি আবু তলহার জন্য রেখে যাও এক সময় নাবি সাল্লাহ সাল্লাম মাথা উঁচু করে শত্রুদের অবস্থা দেখতে চাইলে আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ নবী আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক আপনি মাথা উঁচু করবেন না হয়তো শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে আপনার গায়ে লাগতে পারে আমার বক্ষ আপনাকে রক্ষার জন্য ঢালস্বরূপ আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন ওই দিন আমি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা আয়শা রদিল্লাহ তাল্লাহ্নাকে এবং আমার মাতা উম্মে সুলাইমকে দেখতে পেলাম যে তারা পরনের কাপড় এতটুকু পরিমাণ উঠিয়েছেন যে তাদের পায়ের খাড়ু আমি দেখতে পাচ্ছিলাম তারা পানির মশক ভরে নিজেদের পিঠে বহন করে এনে আহতদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন পুনরায় ফিরে গিয়ে পানি ভরে নিয়ে আহতদেরকে পান করাচ্ছিলেন ওই সময় আবু তাল্হা রদিল্লাহ তাল্লাহ্ন এর হাত হতে তন্দ্রাচ্ছন্ন হয়ে তার তরবারিটি দুবার অথবা তিনবার পড়ে গিয়েছিল